বিপথে যাও উল্টা চল বিপথে যাও উল্টা চল চালায় তোমার মন সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্র বিপথে যাও উল্টা চলো বিপথে যাও উল্টা চলো চালায় তোমার মন সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ বিপথে যাও উল্টা চলো বিপথে যাও উল্টা চলো চালায় তোমার মন সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ মনের ঘুড়ি উইড়া বেড়ায় খোলা আকাশ পাইয়া নাটাই সুতা ইচ্ছে মতো দিও না তাই ছাইড়া মনের ঘুড়ি উই বাতাস পাইয়া নাটাই সুতা ইচ্ছে মতো দিও নাটাই চাইড়া সুখে দুঃখে বিপদ পদে সুখে দুঃখে বিপদ পদে আল্লাহকে করো শরণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ খারাপ ভালোর ফল পাবে রোজ হাসুরের ময়দানে তোমার মনকে তুমি সাজাও না যেন সাজায় শয়তানে খারাপ ভালোর ফল পাবে রোজ হাসরের ময়দানে তোমার মনকে তুমি সাজাও না যেন সাজায় শয়তান ভ্রান্ত না হয়ে তাই তো ভ্রান্ত না হয়ে তাই তো করো আত্মসমর্পণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ বিপথে যাও উল্টা চলো বিপথে যাও চালায় তোমার মন সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ বিপথে যাও উল্টা চলো বিপথে যাও উল্টা চলো চালায় তোমার মন সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ